بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین وسلاۃ والسلام علی سید المرسلین نبینا محمد وعلی علیہ وصحب اجمعین اما بعد باب ما جاء فی ریا وقول اللہ تعالی قل انما انا بشر مثلکم یوحا الی انما الہکم الہ واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا وعن ابي هريره مرفوعا قال الله تعالى انا اغنى الشركاء عن الشرك من عمل عملا اشرك فيه معي غيري تركته وشركه رواه مسلم وعن ابي سعيد مرفوعا الا اخبركم بما هو اخوف عليكم عندي من المسيح الدجال قالوا بلا يا رسول الله قال الشرك الخفي يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل رواه احمد মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একমাত্র তার এবাদত বন্দীর আদেশ দান করেছেন এবং এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন দরুদ সালাম নাজিল হক নবী রসুল রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি আমাদেরকে মহান আল্লাহর এবাদত বন্দীর তরিকা নিয়ম নীতির শিক্ষা দান করেছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলিহ আজকের বিষয়বস্তু হচ্ছে লৌকিকতা সম্পর্কে রিয়া আরবি ভাষায় রিয়া রিয়া মানে লোক দেখানো কোনো কথা বা কাজ লোক দেখানো কথা অথবা কাজ লোককে দেখানো লোককে শোনানোর উদ্দেশ্যে লৌকিকতার জন্য কোনো কাজ করা অথবা কোনো কথা বলা কারণ এবাদত কথার মাধ্যমে হয় আর কাজের মাধ্যমে হয় তো এবাদত বন্দেগীতে লৌকিকতা এ হচ্ছে রিয়া এই রিয়া সম্পর্কে যে এই রিয়ার হুকুম কি এবং এই রিয়ার শাস্তি কি যদি লোক দেখানো কাজ হয় লোক দেখানো ধর্মীয় কথা হয় লোক দেখানো ইবাদত বন্দী হয় তাহলে তার হুকুম তার বিধান কি এই সম্পর্কে একটি দিক নিয়ে আলোচনা হবে আর একটি দিক যে যেই ব্যক্তি লোক দেখানো কোনো কথা বলবে অথবা কাজ করবে লোক দেখানো ইবাদত বন্দী করবে তার পরলৌকিক শাস্তি কি দুনিয়ার হুকুম এবং পরলৌকিক শাস্তি বাবু মাজা আফির রিয়া এই অধ্যায় হচ্ছে লোক দেখানো এবাদত বন্দীগী সম্পর্কে রিয়া সম্পর্কে রিয়া শব্দটি রা আ ইয়ারা থেকে রা মানে দেখা রা মানে দেখা আলাম তারা কাইফা ফালা তুমি কি দেখনি ইয়া থেকে এখান থেকে স্বপ্নকে রু ইয়া বলা হয় স্বপ্নকে আরবি ভাষায় কি বলা হয় রুইয়া মানে স্বপ্নে কোনো কিছু দেখানো হয় সেজন্য তাকে রুইয়া বলা হয় কোরআনে কারিমে আছে ইব্রাহিম আলী সাল্লাম বলছেন যে আমি ঘুমের অবস্থায় দেখেছি আরাফিল মানে ঘুমের অবস্থায় দেখেছি মানে স্বপ্ন দেখেছি তাই না মানে ঘুমের অবস্থা আর আরা মানে দেখেছি এই থেকে স্বপ্নকে রুইয়া বলা হয় আর চোখে দিয়ে চোখ দিয়ে দেখাকেও রুইয়া বলা হয় এমনকি অন্তর্দৃষ্টি দিয়ে দেখাকেও যা চোখে দেখার বিষয় নাই বা দেখেননি সেই ক্ষেত্রেও রুইয়া শব্দ কোরআনে কিনে ব্যবহার করা হয়েছে যেমন আল্লাহ রবুল আলমী নবী বলছেন যে তুমি কি নি কাইফা ফালা রব্বকা ইয়া সাবিল ফিল হস্তি বাহিনীর সাথে তোমার রব কি করলেন তো নবী সাল্লাম তো চোখ দিয়ে দেখেননি এই ঘটনা কি দেখেছেন দেখেননি শুনেছেন তার জন্মের বছরই এই ঘটনা ঘটেছিল ঘটনা না দেখলেও এমন কাছের ঘটনা যে শুনেছেন এমন শুনেছেন যে এমন ভাবে শোনা যে দেখার মতোই দেখার কাছাকাছি এত বেশি শোনা আর এই একটি দিক আর একটি দিক হচ্ছে অন্তর দিয়ে দেখা মানে উপলব্ধি করা বুঝে দেখনি এটা হচ্ছে বুঝে দেখা অন্তর দিয়ে দেখা মানে উপলব্ধি করা বুঝে দেখা এই সম্পর্কে চিন্তা গবেষণা করা এই হচ্ছে অন্তরের দেখা তো এই রিয়া রিয়া লোক দেখানো কাজ বা লোক দেখানো কথা লোক দেখানো এবাদত বন্দীকে রিয়া বলা হয় শরীয়তের ভাষায় বা ইসলামের ভাষায় মহান আল্লাহ রাবুল আলমিন এরশাদ করছেন শির্ক সম্পর্কে ওল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলেইয়া এই আয়াতে শির্কের বিষয় তো আছে যেটি হচ্ছে আজকের মূল বিষয়বস্তু কিন্তু শির্ক ছাড়া অন্য বিষয়ও রয়েছে এতে যে বিষয়ের দিকেও ইঙ্গিত করব প্রথম বিষয় হচ্ছে নবী করিম সাল্লি আলি সাল্লামের বাসার হওয়া অর্থাৎ মানুষ হওয়া তিনি মানুষ ছিলেন কোল হে নবী তুমি বলে দাও কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন কাকে বলছেন রসুল সাল্লামকে বলছেন তাহলে মহান আল্লাহ সম্বোধন করছেন প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লামকে যে হে নবী বলে দাও কাকে বলতে বলছেন মানব জাতিকে সাহাবাই কেরাম সাহাবজাতি সাহাবাই তখনকার মত আর সাহাবাই কেরামদের জন্য শুধু দিন আসেনি কোরআন আসেনি সারা বিশ্বের মানুষের জন্য এসেছে হ্যাঁ সাহাবাই কেরামদের দায়িত্ব হচ্ছে পরবর্তী লোকদেরকে পৌঁছে দাও এবং তারা পৌঁছে দিয়েছেন নবী সালামের জন্য বলেছেন বল্লেগু আন্নি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলে অন্যদেরকে পৌঁছে দাও তো যার কাছে পৌঁছে দিয়েছেন নবী করিম সাল্লাম তাদের দায়িত্ব বা তার দায়িত্ব হচ্ছে অন্যদেরকে পৌঁছে দেওয়া এইভাবে কেমন পর্যন্ত সারা বিশ্বের মানুষের কাছে সত্য দিনের দাওয়াত সত্য দিনের আহ্বান পৌঁছিতে থাকবে ডাক পৌঁছিতে থাকবে হে নবী বলো মানে মানব জাতিকে জানিয়ে দাও ইন্নামা আনা বাসারম মিসলুকুম আমি তোমাদের মতই একমাত্র একজন মানুষ ইন্নামা ইন্নামার আরবিতে শাব্দিক অর্থ হয় যে আমি এছাড়া আর কিছু নই এটি হয় ইন্নামার অর্থ শাব্দিক অর্থ মনে রাখে কেউ কেউ এটাকে নিশ্চয় নিশ্চয় বলে অর্থ করেন ভাব অর্থ এগুলি হ্যাঁ নিঃসন্দেহে এগুলি ভাব অর্থ ইন্নামা মানে আমি এর ছাড়া আর কিছু নই মানে বাসারম মিসলকুম অর্থাৎ তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নই এটি হচ্ছে আসল অর্থ ইন্নামা মানে ইন্নামা এলাহকুম এলাহ ওয়াহেদ মানে তোমাদের এলাহ এক আল্লাহ ছাড়া আর কেউ নয় আর কেউ তোমাদের মাহবুদ উপাস্য নয় একমাত্র আল্লাহ তিনি একমাত্র তোমাদের উপাস্য মাহবুদ ওখানে ইন্নামা আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন ইন্নামা এলাহ হুকুম এলাহ ওয়াহেদ ইন্নামা আনা বাসারম মিসলকুম আমি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নই ফেরেস্তা নই ফেরেস্তা নই ফেরেস্তা কিসের তৈরি নোরের তৈরি মানুষ কিসের তৈরি মাটির তৈরি তাহলে বাসার ছাড়া আমি মানুষ ছাড়া আর কিছু নই মানে নবী করিম কিসের তৈরি তাহলে মাটির তৈরি বাবা আবদুল্লাহ মা আমেনা হ্যাঁ ছেলে মেয়ে জৈনব রোকাইয়া উম্মে কুলসুম ফাতেমা কাসেম ইব্রাহিম ইত্যাদি হ্যাঁ আবদুল্লাহ সব তো মানুষ হ্যাঁ উপর দিকেও মানুষ নিচের দিকেও মানুষ আর মধ্যখান থেকে নূর চলে আসলো তাহলে নূরের কথা নবীকে নূরে নবী বলা বা নূরের তৈরি বলা একটি এমন গুমরাহি যে সম্পর্কে আর এর বেশি বলবো না যেহেতু এই মাসখানেক আগে একটি আলোচনা হয়েছে মঙ্গলবারের দিন আলোচনা নবী নূর নাকি মানুষ এই বিষয় রয়েছে তার বিস্তারিত শুনতে চাইলে সেখান থেকে শুনতে পারবে তবে মনে রাখবেন যে নবী করিম সাহসাল্লাম বা শাহরুম মিসলকুম এটি আল্লাহর কথা তোমাদের মতোই একজন মানুষ তোমাদের মতো মানুষ কোন দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে হ্যাঁ সৃষ্টিগত প্রথম সৃষ্টিগত দিক দিয়ে খালক বা তখলিক সৃষ্টিগত দিক দিয়ে সৃষ্টিগত দিক দিয়ে সৃষ্টিগত দিক হচ্ছে খুব ব্যাপক মাটি থেকে সৃষ্টি মানুষ যেমন অন্য অন্য মানুষ মাটি থেকে সৃষ্টি তেমন নবী করিম সাসালাম মাটি থেকে সৃষ্টি সৃষ্টির যেসব গুণ থাকে সেগুলি গুণ নবী করিম সাসালামের মধ্যে ছিল সৃষ্টির গুণ হচ্ছে সৃষ্টির শরীরে কি আছে মাংস আছে রক্ত আছে হ্যাঁ গোস্ত রক্ত আছে না নেই নবী করিম সাল্লামের শরীরে রক্ত মাংস ছিল না ছিল না সেই জন্য তো তাইফে আহত হয়েছিলেন যদি নূরের তৈরি আর মানুষের মতো না হতো তাহলে রক্ত কেন বের হবে রক্ত বের হইতো না ওহদের যুদ্ধে আহত হলেন তো রক্ত বেরিয়েছিল রক্ত বন্ধ হচ্ছিল না আছে না নবী সালামের সিরাতের কিতাবে ফাতেমা রাজি আল্লাহ তালানা আলী রাজি আল্লাহ তালা যখন ছাই পুড়িয়ে যখন ওই মাথা যাহত হয়ে জখম হয়েছে সেখানে যখন ছাই ঢুকিয়ে দিলেন তখন কি রক্ত বন্ধ হলো রক্ত বন্ধ হচ্ছিল না অন্য একজন মানুষ যেমন আহত হলে জখম হলে রক্ত বন্ধ করতে হয় না হলে রক্ত প্রবাহিত হবে ঠিকই তেমনই নবী করিমের অবস্থা ছিল কোনো পার্থক্য আছে মানে এদিক দিয়ে কোনো পার্থক্য নেই সৃষ্টি কে পানাহার করতে হবে নবী করিম পানাহার করতে হইতো না হইতো না খিদা লাগতো না লাগতো না ক্ষুধার্ত হইতেন খিদার তাড়নে পেটে পাথরও বাঁধতেন এসব জানা আছে তাহলে ফেরিস্তাকে খিদা লাগে নূরের তৈরি ফেরেস্তা জিব্রাইলকে খিদা লেগেছে কোনোদিন শুনেছেন কে কোনোদিন খিদা লেগেছে মালাকুল কে এত যে মেহনত করেছে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ একদিন মারা যাচ্ছে এত ক্লান্ত হওয়ার ক্লান্ত হয়ে ভেঙে পড়ছে হ্যাঁ খিদা লাগছে যে আজকে খুব খিদা লেগে গেছে দৌড়াদৌড়ি করে এত লোকে ছোটাছুটি করে এই এক মিনিটের মধ্যে একটা বাংলাদেশে মরলো আর একটা আমেরিকায় মরছে একটা জাপানে মরছে এই দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে খিদা লেগেছে কোনদিন শুনেছেন এইসব কথা আচ্ছা সৃষ্টির গুণ হচ্ছে কোন সময় সুখ কোন সময় দুঃখ নবীলামের জীবনে তা হয়েছে না হয়নি কোন সময় খুশি হয়েছেন যখন খুশির খবর আসতো হাদিসের এসে তখন শেষদায় শুকুর শেষদায় পড়ে যেতেন খুশিতে এবং সাহবাই কেরামদেরকে সুসংবাদ শোনাইতেন আর যখন শোক সংবাদ আসত তখন শোকার তো হতেন কিন্তু মান মর্যাদার দিক দিয়ে ইজ্জতের দিক দিয়ে না সেই মান মর্যাদার কথা ইজ্জতের কথা বৈশিষ্ট্যের কথা তারপরেই মহান আল্লাহ উল্লেখ করছেন হ্যাঁ পার্থক্য আছে তফাত আছে কি ইউহা এলাইয়ে আমার নিকট কি হয় ওহি করা হয় ওহি করা ওই মানে বুঝেন তো না আকাশ থেকে জিব্রাইল আমিন ফেরেস্তা আসেন আকাশের খবর নিয়ে লহে মাহফুজের খবর নিয়ে কোরআন নিয়ে আসেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আদেশ নিষেধ সংবাদ নিয়ে আসেন আর নিয়ে এসে নবী করিম জানিয়ে দেন বিভিন্ন রকম ভাবে ইউ হাই এলে আমার কাছে ওহি হয় পৃথিবীর কোন মানুষের কাছে ওহি হয় না নবী রসুলগঞ্জ ছাড়া শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তারপরে আর কোন মানুষ নেই আসেনি আসবে না যে যার কাছে ওহি আসতে পারে আকাশের খবর আসতে পারে আকাশের সংবাদ আসতে পারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হতে পারে কেউ কেউ যদি বলে কোনো আপনার পীরে কামেল পীরের দাবি করার বলে আমি আদিষ্ট হয়েছি প্রভুর পক্ষ থেকে তাহলে কি বলবেন মিথ্যুক দাজ্জাল মিথ্যুক যেমন বোস অভিশপ্ত কিছুদিন আগে বলেছে যে আমি আদিষ্ট হয়েছি পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মিথ্যুক ঠিক কিনা তার শয়তান তাকে পরামর্শ দিয়েছে তার ইবলিশ শয়তান তাকে এই পরামর্শ দিয়েছে যে পৃথিবীতে গণতন্ত্রের কুপুরি মতবাদ প্রতিষ্ঠা করো নবী করিম সাল্লাম মানুষ এবং নবী সাল্লাম বান্দা আর একটি কথা মনে রাখবেন বান্দা আব্দ তাই না ওয়াসাদু আন্না মোহাম্মদান আব্দহু ও রসুল আল্লাহর বান্দা এবং রসুল বান্দা ও রসুল তাহলে যত এবাদত বন্দেগি আছে সব হবে একমাত্র আল্লাহর জন্য যদি এবাদত বন্দেগীর কিছু অংশ নবীকে দিয়ে দিই অর্থাৎ নবীকে সেজদা করি আমাদের সামনে নবী করিম সাহা মজুদ নন যদি নবীর কবরকে সেজদা করে দি চলবে নবী তো নবীর উপর ওহি হয় এত আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছে সুতরাং নবীর কবরকে সেজদা করব চলবে চলবে না শেখ কারণ তিনি বান্দা যে আব্দ মাবুদ নন আব্দ এবং মাবুদ মাবুদ মানে উপাস্য যার উপাসনা করতে হবে আদেশ হয়েছে আর আব্দ মানে যিনি উপাসনা উপাসনাকারী এবাদত বন্দীকারী তিনি আব্দ আবেদ তিনি এবাদত কারী আর মাবুদ একমাত্র আল্লাহ রাবুল আলমী তাহলে নবী করিম সাল্লামের যদি সেজদা না চলে নবীর কাছে দোয়া করা যাবে ইয়া আল্লাহ সাহায্য করুন বালা মুসিবতে আছে চলবে ইয়া আল্লাহ আমার মেয়ে সাবালিকা হয়েছে একটি ভালো বরের ব্যবস্থা করে দেন আসে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হাজি সাহেবরা আসে সাবালিকা মেয়ে রেখে এসে দোয়া করে আল্লাহ রিজিকে বরকত দাও ইয়া আল্লাহ ভালো স্বামীর ব্যবস্থা করে দাও ইয়া রাসুল আল্লাহ সুসন্তান দাও আস্তাগফিরুল্লাহ নবী করিম সাল্লামকে আল্লাহ এই জন্য পাঠাননি যে নবীর পূজা করা হবে নবীকে সেজদা করা হবে নবীর নিকট দোয়া করা হবে নবীর নিকট বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করা হবে সন্তান সন্ততি কামনা করা হবে রোগের আরোগ্যতা কামনা এই জন্য আল্লাহ প্রেরণ করেননি যে কোনো রসুলকে আমি প্রেরণ করেছি কি উদ্দেশ্যে মনে রাখুন এই জন্যই যে আল্লাহর আদেশ ক্রমে তার কি করতে হবে আনুগত্য করতে হবে আদেশ নিষেধ মানতে হবে আদেশ নিষেধ মানে আল্লাহ রসুল যা বলেছেন তা করতে হবে পালন করতে হবে আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন তা থেকে কি করতে হবে বিরত থাকতে হবে বেঁচে থাকতে হবে তাহলে আত আনুগত্য অনুসরণ ইত্তেবা ইত্তেবা এবং ইতাআত আরবিতে বলা হয় আনুগত্য এবং অনুসরণ এটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আল্লাহ বলছে রাসুলের যদি আনুগত্য করো তাহলে আমারই আনুগত্য করা হয় অমাইয়তে এর রাসুলা ফাঁকা দাতা আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো কারণ রাসুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনি অমায়ান্তে পানিল হাওয়া তাহলে আল্লাহর কথাই মানা হলো রসুলের কথা যে মানলো সে আল্লাহর কথাই মানলো কিন্তু কোরআনে হাদিসে কোন জায়গায় এরকম কথা আছে যে রসুলের কাছেই দোয়া করলো সে আল্লাহর কাছে দোয়া করলো রসুলকে যে সেজদা করলো সে আল্লাহকে সেজদা করলো রসুলের যে এবাদত বন্দী করলো সে আল্লাহর এবাদত বন্দী করলো এরকম কথা আছে নেই বুঝতে পারছেন তো কথা স্পষ্ট তো ইনশাল্লাহ তাহলে এবাদত আল্লাহর হক একমাত্র আনুগত্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আল্লাহর আনুগত্য করতে বলেছেন আনুগত্য করতে বলেছেন নেত্রী স্থানীয় কেরামদের এবং নেতা ইসলামিক নেতা যদি হন কারণ তিনি জীবিত নেতা তো তার আনুগত্য করতে হবে জি এইভাবে আল্লাহ রাবুল আলমিন আনুগত্য তো অন্যরও করতে বলেছেন কিন্তু সেই আনুগত্যগুলি রাসুলের আনুগত্য তো আল্লাহর আনুগত্য হলো কিন্তু নেতাদের আনুগত্য আলেমের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাতেই থাকতে বাইরে থেকে হবে না মানে নতুন কোনো কথা আল্লাহ রসুল বলেনি তার বিরুদ্ধে তা চলবে না কিন্তু এই কথাটি মনে রাখবেন জি তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কি আল্লাহ রাবুল আলমিন ওয়াহির মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন সম্মানিত করেছেন কিন্তু তিনি মানুষ তিনি আব্দ বান্দা তিনি দাস তিনি গোলাম কার গোলাম আল্লাহর গোলাম কোরআনে করিমের চারটি জায়গায় আল্লাহ রবুল আলমিন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গোলাম বলে আব্দ বলে দাস বলে আখ্যায়িত করেছেন একটি জায়গা হচ্ছে মেরাজের ইসরা মেরাজের সুবহান আসরা আবদেহি সে আল্লাহ পাক পবিত্র যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেলেন এখানে বলেন বেরাসুলি তার রসুলকে মেরাজে নিয়ে গেলেন বলেছেন কি আসরা বি আবদেহি লাইলাম মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা মসজিদ হারাম কাবা শরীফ থেকে মসজিদ আকসা বেতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন এখানে আবদ বলেছেন আল্লাহ রব আলম কত সম্মানের জায়গা সাত আকাশের উপর নবী সাল্লামকে নিয়ে যাওয়া সেখানেও আল্লাহ বলছেন সাত আকাশে যদি নবীল চলেও যান তবুও এবাদতে কোনো অধিকার হক রাখে না বান্দা তিনি গোলাম গোলাম এ কথা শিক্ষা দেওয়ার জন্য বুঝতে পেরেছেন রহস্য হেকমত যে আমি সাত আকাশের উপর নিয়ে যাচ্ছি সেকেন্ডের মধ্যে আমি মক্কা থেকে উঠিয়ে বাইতুল মকাদ্দাসে পৌঁছিয়ে দিলাম সমস্ত আম্বিয়াদের এমামতি তিনি করলেন তারপরেও এবাদতের নামাজ রোজা হজ জাকাত দুয়া ফরিয়াদ হ্যাঁ, কুরবানি জবাই নবীর নামে করবেন নবীর সন্তুষ্টির জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রেজা মন্দির জন্য আল্লাহর কাছে নাজাদ পাওয়ার জন্য তাই সেখানে বান্দা বলে আখ্যায়িত করা হলো সাত আকাশের উপরে গেলেও কে নিয়ে গেছেন নিজে থেকে জাননি তিনি তার মধ্যে ক্ষমতা ছিল না কে নিয়ে গেছেন সর্বশক্তিমান আল্লাহ রবুল্লা আলমিন সুতরাং সেই সর্বশক্তিমান আল্লাহরই এবাদত বন্দী হবে এবং মোহাম্মদ সাল্লাম আব্দ বড় সম্মান দান করেছেন কোরআন নাজল করে আল্লাহ রব আলমী সেখানে আল্লাহ বলছেন সুরায় ফুরকানের প্রথম আয়তাবারাকাল্লাহ বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার ওপর কি করেছেন আল ফুরকান কোরআনুল করিম নাজেল করেছেন না হলে নবী সাল্লাহ সাল্লাম কিছুই জানতে পারতেন না যদি আল্লাহ না নাজেল করতেন না জানতে পারতেন আল্লাহ আলম তাই আর এক বলছেন মা কুন মাল কিতাব ওয়ালাল ইমান হে নবী তুমি জানতে না যে বাকি কোরআনই বাকি আর ইমান বাকি তাই তুমি জানতে না আব্দুল মুতালিব যেমন জানতো না তার দাদা আবদুল্লাহ যেমন বাবা জানতো না আবু তালেব চাচা যেমন জানতো না আব্বাস জানতেন না হামজা জানতেন না এরাই তো পুরুষ বাপ চাচা দাদা তারা জানতেন না তেমন নবী করিম সাল্লাহ সাল্লামের অবস্থা ছিল যদি আল্লাহ না জানাতেন তা বলছেন মা তাদ মা কুন্তা তাদের মাল কিতাব ওয়ালাল ইমান ওয়ালাকিন যা আল্লাহ নুরান ইহদি বেঈমান নাশা তবে আমি তোমার অন্তরে আলো দিয়ে দিয়েছি এই কিতাবের আলো কিতাবের জ্ঞান দিয়ে দিয়েছি যার দ্বারা আমি যাকে ইচ্ছা হৃদায়াত করে থাকি তারপরে অন্তরকে আলোকিত করে দিন আল্লাহ রবুল্লা আলমিন এলমের দ্বারা ওহির এলমের দ্বারা ইউহা এলাইয়া তো ওহির দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন এবাদত বন্দী একমাত্র আল্লাহ রবুল আলমিনের হইতে হবে ওখানে সুরা জিনে আল্লাহ রবুল বলেছেন ও আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ আর এবাদতের মগজ কি জানেন হ্যাঁ এবাদতের মগজ কি এটি সহি হাদিস একটি হাদিস আছে আদুয়া মখল এবাদা এবাদতের আসল হচ্ছে মূল হচ্ছে কি দোয়া আসল সার হচ্ছে দোয়া আল্লাহকে ডাকা জি তো এই দুয়ার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা বলছেন ওয়ান্নাহ লাম্মা কামা আবদুল্লাহ আল্লাহর বান্দা যখন দাঁড়ালেন ইয়াদ ওহো তার কাছে দোয়া করার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য এখানে আবদুল্লাহ বলেছেন কাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে তাহলে কাছে কিছু চাওয়া যাবে না দোয়া করা যাবে না সেজদা করা যাবে না তাহলে নবীর কবরকে যদি সেজদা না করা যায় নবীর কাছে দোয়া না করা যায় তাহলে কি জিলানির কাছে করা যাবে নাকি পীর কামেল বড় পীর সেজন্য যদি ইসলাম না আসতো নবী না আসতেন আর নবীর দাওয়াত কবল না করতো তাহলে জিলানি কি জিলানি হইত মুসলমান হইত বলেন তো দেখি ময়নুদ্দিন চিস্তি কি মুসলমান হইত কখনো হইতো না তাহলে আবার চিস্তির কাছে কি করে দোয়া করা যাবে শাহজালাল কি আবার শাহজালাল হইতো না হিন্দু হয়েই থাকতো যদি নবী করিম সাল্লাম যেই হৃদায়তের আলো নিয়ে এসেছেন ইসলামের আলো নিয়ে এসেছেন সেই লাইটটি যদি তার উপর না পড়তো গিয়ে কালেমা এলা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যদি কবুল না করতেন তাহলে তাহলে কে সেজদা না করা গেলে শাহজালাল কবরে গিয়ে মজার গিয়ে সেজদা করবেন আর কোথাও গিয়ে করবেন শির্ক নয় কি স্পষ্ট এগুলি বড় শির্ক জীব ইউহা এলাইয়া আন্নামা এলাহ হুকুম এলাহ দেখেন এখানে আন্নামা ইন্নামা আর আন্নামা চলে আসছে একই আয়তে তাই না আগে বলেছি আন্নামা এলাহকুম এলাহ ওয়াহেদ যে একমাত্র যিনি এক এলাহ তিনি হচ্ছেন তোমাদের মাবুদ তার ছাড়া আর কেউ তোমাদের মাবুদ উপাস্য নেই তাহলে ওহি নাজেল হলেও এলাহকে এলাহন ওয়াহেদ একমাত্র তিনি আল্লাহ তাহলে নবী করিমের অলুহিয়াতে প্রভুত্বে এবাদতে কোনো হক নেই অধিকার নেই যে কোন রকমের এবাদত নবী সাল্লামের জন্য করা যায় যদিও তার ওপর ওয়াহি হয়েছে তার মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন ফামান কানা ইয়ারজু লেকা আর সুতরাং যদি কোনো ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশাবাদী হয় আল্লাহ কি বলছে ফামান কানা ইয়ারজু যদি কেউ আশা রাখে ইয়ারজু মানে আশা রাখা কেউ যদি আশা রাখে কিসের লেকা আর তার রবের সাথে সাক্ষাতের যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহর দিদার হাসিল করব আল্লাহর কাছ থেকে আমি কে নেব জান্নাত হাসিল করব। এবং জান্নাত হাসিল করার পরে মমিনরা যে আল্লাহর দিদারে আল্লাহকে দেখে ধন্য হবেন এটা যদি কেউ চায় এ একটি অর্থ আরেকটি হচ্ছে যে যারা আল্লাহ রাবুল্লা আলমিনের সাক্ষাতে বিশ্বাসী আশা রাখে মানে বিশ্বাস রাখে যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে এই বিশ্বাস কে রাখে মমিন মুসলিম মমিন মুসলিম বিশ্বাস রাখে যে একদিন আল্লাহর সাথে কি করতে হবে সাক্ষাৎ করতেই হবে হিসাব দিতেই হবে জবাব দিতে হবে যা করব যা বলবো যা বিশ্বাস করব সবকিছু সম্পর্কে নেকি গুনা সবকিছু সম্পর্কে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে জীবন সম্পর্কে জবাবদেহি করতে হবে জবান সম্পর্কে জবাবদেহি করতে হবে চোখ সম্পর্কে কান সম্পর্কে হাত সম্পর্কে পা সম্পর্কে ধন সম্পদ সম্পর্কে যৌবন সম্পর্কে বয়স সম্পর্কে সবকিছু সম্পর্কে জবাবদেহি করতে হবে এলএম সম্পর্কে বিদ্যা সম্পর্কে জবাবদেহি করতে হবে আছে কিনা হাদিস জি তাহলে যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ এর আশাবাদী মানে বিশ্বাসী যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে জবাব দিতে হবে তাহলে কি করতে হবে কর্ম করতে হবে না বসে থাকতে হাত পা ছেড়ে যদি আপনার আমার বিশ্বাস থাকে যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে এবং জবাব দিতে হবে তাহলে কর্ম করা উচিত তাহলে কর্ম করা উচিত আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন কোম্পানিতে আর আপনার জানা আছে যে মাসের শেষে আমাকে হিসাব দিতে হবে বসকে আর বছরে অডিট হবে তখন যারা চার্টার অ্যাকাউন্টেন্ট বড় বড় অ্যাকাউন্টেন্ট এসে সরকারের পক্ষ থেকে এসে হিসাব নিকাশ নেবে কোম্পানির তাহলে সব হিসাব নিকাশ আমাকে দিতে হবে বুঝাইতে হবে তাহলে আপনি প্রতিদিনের হিসাব করে রাখবেন না হিসাব ক্লিয়ার করে রাখবেন যে আজকে কি আয় হলো বাই হলো কি আসলো কি গেল সব হিসাব করে রাখবেন দুনিয়ার কাজের ক্ষেত্রে সামান্য জবাব দিতে হবে চার্টার অ্যাকাউন্টেন্টের কাছে বসের কাছে তাই প্রতিদিনের হিসাবে ক্লিয়ার করে রাখছেন আপনি ক্লিয়ার সব সব সবকিছু লিখা আছে কি আসলো কি গেল আর সারা জীবনের হিসাব নিকাশ জবাব দিতে হবে আর জুলিকা রবহি আর নেই নামাজ নেই রোজা নেই জাকাত নেই পাপ থেকে বেঁচে থাকা পাপে ডুবে ডুবে নামাজ নেই দিন নেই আল্লাহর ভয় নেই পরকালের চিন্তা নেই কেমন করে জবাব দেবে তো আল্লাহ রবাহ বলছে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহর সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস ইমান তাহলে যার ইমান আছে সেই ব্যক্তি ফালিয়া আমাল আমালান সোয়ালিহা ভালো কাজ করুক আর যদি ইমান না থাকে যে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে মানে আখেরাতের প্রতি ইমান নেই জান্নাতে ইমান নেই জাহান নামে ইমান নেই কবরের আজাব সাজা নিয়ামতে ইমান নেই হ্যাঁ হিসাব নিকাশ জবাবদেহিতে ইমান নেই তাহলে ভালো কাজ করে লাভ নেই যেমন কাফেরদের ভালো কাজ কাফেরদের দাতব্য কাজ কাফেরদের রিলিফের কাজ কাফেরদের জনসেবামূলক কাজ কাফেরদের দেশের পুল তৈরি করে দেওয়া ব্রিজ তৈরি করে দেওয়া আপনার রিলিফ বন্টন করা গরিব দুঃখীদের জন্য যখন ভূমিকম্প হলো তখন সারা দুনিয়ার সমস্ত কাফের দেশগুলি এনজিও গুলি আসা এসে জনসেবামূলক কাজ করা শুরু করলো করছে কি করছে না এগুলি হচ্ছে আমালান সলেহা কিন্তু ফাউন্ডেশন নেই ফাউন্ডেশন নেই আকাশে ঝুলন্ত গাছ হ্যাঁ সে করে নেই শেকড় হচ্ছে ইমান ইমান আর ইমান হচ্ছে ছয়টি বস্তুর ওপর তার মধ্যে আল্লাহ একটি বোঝা ইয়ার জু লেখা রব্বি বন এখানে দুইটি চলে এসছে ইয়ার জু লেখা রব্বে এর মধ্যে দুইটি ইমান চলে এসছে আল্লাহ এবং পরকাল রবের কথা বলা হয়েছে তাহলে রবের প্রতি ইমান চলে আসলো আর লেখা আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ ঘটবে এটি হচ্ছে আখেরা তাহলে ইয়ারজু লেখা রব্বের মধ্যে ভালো করে কোরআন বুঝতে শিখেন কত কোরআনে ব্যাপকতা আছে মাত্র ইয়ারজু লেখা রব্বেহি এ লেখা রব্বেহিতে সাক্ষাৎ ঘটবে আল্লাহর সাথে কোনখানে দুনিয়াতে না মরণের পরে তাহলে আখেরাতের প্রতি ইমান হয়ে গেল আর রব বেহি রব এলো তাহলে আল্লাহর প্রতি ইমান হয়ে গেল আর কোরআনে করিমের বহু আয়াতে এবং নবীলের বহু হাদিসে এই দুইটি ইমানের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে ছয়টি বিষয়ের প্রতি ইমান রাখতে হবে না হলে এবার কিছু কাজে আসবে না হ্যাঁ ভালো কাজ কোনো কাজে আসবে না কিন্তু দুইটি কথাকে বারবার করে বলা হয়েছে ইনকুন্তুম তোমরা যদি আল্লাহর প্রতি ইমান রাখো আর পরকারে বিশ্বাস রাখো এইভাবে বারবার করে বলা হয়েছে কারণ মানুষের জীবনের সংশোধনের এই দুইটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী উপায় আল্লাহর প্রতি ইমান আর পরকালে ইমান আল্লাহ আছেন আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আমার কিছু গোপনে নেই বুঝতে পারছেন এই ইমান আর জবাব জবাবও দিতে হবে দুইটি ইমান মানুষকে সংশোধন করে দিবে যখন আপনি জানছেন এটা গুণা করার জন্য জেনা করার জন্য যাচ্ছেন মদের বোতল হাতে নিতে যাচ্ছেন আল্লাহ দেখছেন পারবেন সাথে সাথে মদের বোতল ভেঙে দেবেন আপনি সাথে সাথে তবা করে ফিরে আসবেন আপনি পাপের জায়গা থেকে ফিল্ম দেখার একবার শয়তানি ইচ্ছা হয়েছে হঠাৎ করে মনে হয় আল্লাহ আল্লাহ তো দেখছেন আল্লাহ তো দেখছেন সাথে সাথে বেরিয়ে আসবেন গুনার জায়গা থেকে কোন গুণা করতে পারবেন অলসতা ঘুম থেকে জাগিয়ে তারপর লাইট জ্বালিয়ে একজন নামাজি মানুষ রুমের লাইট জ্বালিয়ে দিল ঘুমটা ভেঙে গেল ফজরে তারপরেও আপনি ঘুমাবার চেষ্টা করলেন গড়াগড়ি শুরু করেছেন যে লাইটটা নিয়ে দিলে আবার ঘুমাবো হঠাৎ করে আল্লাহ মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন হ্যাঁ, আল্লাহ দেখছেন আমাকে যে ঘুম ভেঙে যাওয়ার পরেও আমি এই গড়াগড়ি শুরু করলাম ঘুম দেওয়ার জন্য নামাজ পড়তে যাব না এবং আল্লাহ অন্তর্জামি হিসাব নিবেন আল্লাহ রবুল আলম তাহলে আল্লাহ দেখছেন এই আকিদা এই বিশ্বাস আর আল্লাহ হিসাব নেবেন যদি আমি জেগে যাওয়ার পরও ঘুম ভাঙার পরও নামাজ না পড়ি তাহলে কি বেনামাজি হতে পারবো কখনো পারবো না তাহলে কি অলস থাকতে পারবো কখনো পারবো না কখনো পারবো না তো ফমান কানা ইয়ারজু আল্লাহর প্রতি ইমান যদি থাকে পরকালের প্রতি ইমান যদি থাকে তাহলে ফালিয়া আমাল আমালান সালেহা তাহলে সৎ কাজ করুক তাহলে সৎ কাজ করুক আর আল্লাহর প্রতি ইমান নাই পরকালের প্রতি ইমান নাই তাহলে দুনিয়াতে যেই দাতব্য কাজগুলি হচ্ছে রিলিফের কাজগুলি হচ্ছে জনসেবামূলক কাজগুলি হচ্ছে দুনিয়াতে গরিব দুঃখীদের সাহায্য করা হচ্ছে হ্যাঁ? বা সেবামূলক কাজ করা হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে ফ্রি হসপিটাল খুলে হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে গরিব দুঃখীদেরকে সাহায্য দেওয়া হচ্ছে ঋণ দেওয়া হচ্ছে এগুলি সৎ আমল কিন্তু এই সৎ আমলগুলি তারা আল্লাহর প্রতি ইমান না রেখেই করছে তার উদ্দেশ্য তাদের কি উদ্দেশ্য হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে খ্যাতি নেওয়া নেক নামি যেটাকে বলা হয় ভালো নাম নেওয়া যে লোকটি ভালো ছিল অমুক নেতা খুব ভালো মানুষ ছিল বান বন্যা হলে তার যুগে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে রিলিফ পৌঁছে যেত অমুক নেতা খুব ভালো মানুষ ছিল তার যুগে যত নদী নালা ছিল সবগুলির উপর সেতু পুল ব্রিজ তৈরি হয়ে গেছে এই যে নাম সুনাম নেওয়া শুধু আল্লাহ যদি বিশ্বাস না থাকে পরকালে বিশ্বাস না থাকে তাহলে দুনিয়ার নাম নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই তারপরে আর দূরের কোনো উদ্দেশ্য নেই পক্ষান্তরে একজন মমিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত আমি আমার দেশের সেবা করে আমার মুসলিম ভাইদের সেবা করে আমার দেশবাসীর সেবা করে জনকল্যাণমূলক কাজ করে অসহায় ইয়াতিম বিধবাদের খেদমত সেবা করে তাদের দুর্গতিতে তাদের সাঁত দিয়ে আমি আল্লাহ সন্তুষ্টি হাসিল করব। পরকালের মুক্তি হাসিল করব। জান্নাত হাসিল করব। জাহান্নাম থেকে বাঁচব আমি আমি একটি এতিমের খেদমত করে আমি একটি এতিমকে লালন পালন করে জাহান্নামের আগুন থেকে বাঁচব জান্নাতে যাব আর এ দুনিয়ার যে তুচ্ছ উদ্দেশ্য এই নেকনামি যেটা মানে সুনাম এই সুনাম যে বা ভালো খ্যাতি এটা তুচ্ছ উদ্দেশ্যটি এমনি আল্লাহ দিয়ে দিবেন জান্নাতও দিবেন যে ব্যক্তি তার লক্ষ্য উদ্দেশ্য খুব বড় রাখবে মহৎ উদ্দেশ্য রাখবে তাকে দুনিয়ার সুনামটা এমনিতে দিয়ে দিবেন সুনাম করে যে লোকটি খুব আল্লাহ আল্লাহ মানুষ ছিল সৎ লোক ছিল এই এতিমের সেবা করেছে তো বিধবাদের সেবা করেছে দেশের সেবা করেছে সমাজের সেবা করেছে আত্মীয় স্বজন সেবা করেছে মাতা পিতার খেদমত করেছে দুনিয়ার তুচ্ছ উদ্দেশ্যটি এমনিতেই হাসিল হবে সেটি নিয়তি করতে হবে না কিন্তু আমাদের উদ্দেশ্য সৎ করে একে বলা হয় এখলাস নিষ্ঠা এখলাস আন্তরিকতা কাজে এখলাস নিয়ে আসতে হবে তাই আল্লাহ বলছেন ফালি আমল আমল সালিয়া ভালো আমল করো তারপরে ইমান ঠিক করার পরে আল্লাহ এবং পরকালের প্রতি ইমান ঠিক করার পরে আর ভালো আমল যে করবে ওয়ালায়ুষ রেখবে এবাদাতে রব্বেহি আহাদা আর তার রবের এবাদতে কাউকে যাতে করে কি না করে শরিক না করে অংশীদার না করে ভালো আমল করতে গিয়ে কোনো কাউকে শরিক করবে না ভালো আমল করতে গিয়ে অন্য কাউকে শরিক করবে না কেমন কথা অনেক উদাহরণের হইতে পারে অনেকে মাজারে খাসি মোরগ নিয়ে যায় অনেকে নিয়ে যায় তাই না যারা কবর মাজার পূজায় বিশ্বাসী যে তা কবর মাজারের মাধ্যমে পীর অলির মাধ্যমে মুক্তি পাবে তারা এই সিরকি আকিদা বিশ্বাসী তারা কবর মাজারে ওরসের মেলা লাগলে খাসি মোরগ নিয়ে যায় তারা দুই রকম নিয়ত নিয়ে যায় তাদের দুই শ্রেণী আছে এক শ্রেণীর লোক এই নিয়তে যায় যে এই কবরের কাছে মাজারে মাজার শরীফে গিয়ে খাসি মরুক যদি জবাই করি ওই পীরের সন্তুষ্টি বিধানে তাহলে পীর আমার ওপর রাজি হয়ে যাবেন আর পীরে কামেল যদি রাজি হয়ে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমের দরবারে তিনি সাফাত সুপারিশ করে আমাকে উদ্ধার করে দেবেন ঠিক না তাহলে পীরের সন্তুষ্টির জন্য নিয়ে গিয়ে খাসি মরুক জবাই করে আচ্ছা আর ওই গরু খাসিগুলি খাবে কে গরিব মিসকিন এসেছে এলাকার অনেক গরিব মিসকিন আছে তারাও খায় অনেক দূর দূরান্ত থেকে মোসাফির এসছে মেহমান তারাও খায় খাই তো তার উদ্দেশ্য ওটাও আছে যে গরিব মিসকিন খাবে কাজটি তো ভালো গরিব মিসকিন কে খাওয়ানো কাজ এটি ভালো নাই গরিব মিসকিন কে খাওয়াচ্ছেন কাজটি ভালো কিন্তু তাতে কি হয়েছে শিরিক ঢুকে গেছে কার সন্তুষ্টির জন্য জবাই করেছেন খাসি নিয়ে গেছেন মোরগ নিয়ে গেছেন ওই পীরে কামেলের মাজার শরীফে যে শুয়ে আছেন তার সন্তুষ্টির জন্য এরকম শিরিক করলে আল্লাহ কবুল করবেন না তোমার ইয়াতিম গরিবকে খাওয়ানো আর মোসাফিরদেরকে মেহমানকে অতিথিকে খাওয়ানো আল্লাহ কবুল করবেন না বুঝতে পারলেন এক শিরিক আর এক শ্রেণীর লোকেরা নিয়ে যায় তাদের অপরাধটি হালকা হলেও সেটিও হারাম এটি হচ্ছে বড় অপরাধ যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলো ওই খাসি মোরগগুলি বা গরু ছাগল আর আর এক সেই লোক নিয়ে যায় ওদেরকে জিজ্ঞেস করে দেখেছি ভাই আপনার খাসি মুড়ি কেউ নিয়ে যান এই অরুষের মেলায় তো বলছে সেখানে অনেক দূর দূরন্ত থেকে আসে গরিব মানুষরা আসে অভাবী আসে তাদের খেদমত করব তাদের নারী পুরুষ অনেক আসে শিশু বাচ্চা তাদেরকে খাওয়াবো এটা নিকির কাজ সেই জন্য নিয়ে যাচ্ছি তো ওখানে নিয়ে গিয়ে খাসি মোরগ জবাই করবে জবাই করে ওখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে খাওয়াবে উদ্দেশ্যে জবাই করবে আল্লাহর নামে তারা বলে যে আমরা পীরের নামে জবাই করব না জবাই যদি হতে পারে মৃত্যুক অনেক সময় মৃত্যুক হতে পারে কারণ যারা সাধারণত এই সব অরুষে যায় মেলায় যায় তারা অধিকাংশই বরং প্রায়গুলি তারা অনেক দু চারটি আছে এমন হয়তো তামাশা দেখতে যায় শতকরা দু চার পাঁচ জনও পাবেন না যারা হয়তো এমনি তামাশা দেখতে গিয়েছে যে কি করে তারা ওসব আকিদে বিশ্বাসী নয় কবর মাজার খুঁজে বিশ্বাসী নাই আর ওখানে খাসি মরুক জবাই করে বিশ্বাসী নাই কিন্তু খাসি মরুক যারা নিয়ে যাচ্ছে তারা সাধারণত পীরের সন্তুষ্টিতে বিশ্বাসী যে পীর সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট পীর সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট কিন্তু মেনে নিলাম তাদের কথা যারা অনেকে বলে থাকে যে আমরা সেখানে গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য যাচ্ছি আর আল্লাহ নামে জবাই করছি বিসমিল্লা আল্লাহ বলে জবাই করছি আর পীরের সন্তুষ্টি উদ্দেশ্য না আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য তাহলে সিরিক তো করলো না কিন্তু বিদআতের মতো হারাম কাজ করলো সিরিকের আড্ডায় গিয়ে জবাই করলো এবং যারা গুনা করতে শিরিক করতে কবর মাজারকে সেজদা করতে এসেছে দূর দূরান্ত থেকে তাদেরকে খাওয়ালো হারাম কাজ করলো বিদাতি কাজ করলো এবং হারাম কাজ করলো কেন আল্লাহ বলছেন তাওয়ানু আলাল বীরেওয়াত তাকুয়া নেকির কাজে আর আল্লাহ ভীরুতার কাজে একে অপরের সাহায্য করো ওয়ালা তাওয়ানু আলাল ইসমে ওয়াল ওদওয়ান আর তোমরা কেউ কারো সাহায্য করবে না আলাল ইসমে গুনহার কাজে আর সীমা লঙ্ঘন করার কাজে বাড়াবাড়ির কাজে এখানে যারা এসেছে কবর মাজারে সেজদা করতে তারা সীমা লঙ্ঘন করতে এসছে আল্লাহর হক ওই পীর ফকির কে কবর মাজার কে দেওয়ার জন্য এসেছে সেজদা আল্লাহর হক আল্লাহকে সেজদা না করে এই অলিকে সেজদা করার জন্য এসেছে সীমা লঙ্ঘন করার জন্য অদুয়ানের জন্য এসেছে জুল অত্যাচার করার জন্য নিজের উপরে সিরকের জুলুম করার জন্য এসেছে সুতরাং তাদেরকে খাওয়িয়ে দাও ওখানে এক সপ্তাহ দশ দিন রাখা তার মানে বাতিলের জন্য গোনার জন্য সাহায্য করা বরং উচিত ছিল এখান থেকে কি করে বিতাড়িত করা যায় ছত্রভঙ্গ করা যায় এটি উচিত ছিল এটি ফরজ কাজ ছিল একজন মুসলিম তৌহিদবাদীর ফরজ কাজ হচ্ছে যেইভাবে হেকমতের সাথে হোক কি করে এদেরকে এই কবর মাজার পূজার আড্ডা থেকে ছত্রভঙ্গ করা যায় কবর মাজার মহাব্বত অনেকের অন্তরে থেকে গেছে এই জন্য এই কথাটি শুনতে একটু কষ্ট লাগতে পারে পারে না পারে না কষ্ট লাগতে পারে লাগবে যদি কবর মাজারের মহা আটরুসিয়ার মাঝ ভান্ডারিওয়ালা হয় দেওয়ানবাগিওয়ালা হয় শাহজালালওয়ালা হয় পীর পূজারি হয় তাহলে এই কথাটি যে ছত্রভঙ্গ করতে হবে এই ক্ষেত্রে সাহায্য করতে হবে মানে না খাইয়ে রাখো পানি যেতে দিও নয় কবর মাজারের কাছে তাহলে পিপাসায় যখন মরতে যাবে তখন দৌড় দিবে যে পালা দেশে পালা পানি নেই রে এলাকায় আটরসিতে পানি নেই মাঝ ভান্ডারিতে পানি নেই শাহজালাল সিলেটে পানি নেই চল যেখানে পানি সেখানে চল যাবে কিনা তাহলে পানি বন্ধ করা রসদ বন্ধ করে দেওয়া খাদ্য বন্ধ করা এটি নেকির কাজ কারণ তাকে সাহায্য করলেন যে শির কুপুরি না করুক আল্লাহর এবাদবন্দি গিয়ে দৌড় দিকে বাড়িতে গিয়ে নিজের এবাদবন্দি করুক মাতা পিতার সেবা করুক ঠিক না এ কথাটি বুঝতে অনেককে কষ্ট লাগবে যে রে হুজুর তো বড় ইয়ে, শক্ত কথা বলে ফেললেন এত শক্ত কথা যে তাদের পানি বন্ধ করে দাও খাবার বন্ধ করে দাও আর এ কথা শুনলে মনে হয় সরকারের লোকেরাও জ্বলে পুড়ে উঠবে হ্যাঁ কারণ তারাও তো কবর পূজারী মাজার পূজারি তো শোনেন আরেকটি উদাহরণ দি হিন্দুদের মন্দিরে পূজা হচ্ছে সেখানে তো গরিব দুঃখী যাচ্ছে আপনার দেশে অনেক হিন্দুরা আছে সেখানে গরিব দুঃখী আর সাধারণত গরিব গরিব শ্রেণীর সব হিন্দুরা পুজো করার জন্য যাচ্ছে তাহলে সেখানে গিয়ে যদি আপনি শরবত খাওয়ান সেখানে গিয়ে যদি পানি পান করান সেখানে গিয়ে খাসি মরুক জবাই করে দেন আর জবাই করে দেশের হিন্দুরা পূজার দিনে কালী পূজা বা দুর্গা পূজা বা সরস্বতী পূজা আর সেই দিনগুলিতে গিয়ে সেখানে যদি সেবামূলক কাজ করেন তো কেমন ভালো তো চট করে হারাম বেরিয়ে যাচ্ছে কিন্তু মাজারে যখন বললো পানি বন্ধ করে তখন কষ্ট লাগছিল অনেকের হয়তো লাগতে পারে যারা এখানে নিয়মিত আসেন তাদের নাও লাগতে পারে কিন্তু যদি ওই রকম আকিদা নিয়ে আসেন একটু একটু মহাব্বত এখনো থেকে গেছে কুফুর সিরকের মহাব্বত তাহলে কষ্ট লাগবে এই জন্য কষ্টটাকে হালকা করার জন্য আরেকটি উদাহরণ দিলাম এর মন্দিরের পূজার ওইদিকে মাজার ওখানে একটু কষ্ট লাগছিল এখন মন্দিরে এলাম মন্দিরে গিয়ে খাসি মোরগ যদি জবাই করে মুসলমানরা আর যাওয়ার পরে ওই গরিব হিন্দুদেরকে খাওয়ায় বা গির্জাতে খ্রিস্টানদের গির্জা আছে আর গির্জাতে অনেক খ্রিস্টান দূর দূরান্ত থেকে থাইল্যান্ড থেকে আর কোথা কোথা থেকে এসছে ফিলিপাইন থেকে কোন কোন দেশ থেকে বিদেশিরা এসছে এত কষ্ট করে এসছে তারা তাদের পুজো পাঠ বন্দি করার জন্য এই উদ্দেশ্যে যদি গিয়ে আপনি ওখানে খাসি মুরগি জবাই করেন আর যদি খাওয়ান খ্রিস্টানদেরকে খাওয়ান হিন্দুদেরকে আর নেকির আশা করেন যে আমি তো নেকির উদ্দেশ্যে গরিব মিসকিনকে খাওয়ার জন্য এসেছি অতিথি বিদেশ থেকে অতিথি মেহমানরা এসেছে দূর দূরান্ত থেকে তাদেরকে খাওয়ানোর জন্য আমি খাসি মোরগ জবাই করেছি করবেন করবে কোন মুসলমান ওই আটরসিওয়ালা করবে তারা করতে পারে কিন্তু হয়তো ভাবছি যে করবে না হয়তো কিন্তু করবে কারণ ভারতে আজমিরে দেখলাম ভারতে আজমিরে দেখলাম যে অটল বিহারী বাজপেয়ী কয়েক বছর আগে দুই তিন বছর আগের ঘটনা গিয়েছে আজমিরে তো আজমিরের যে বড় চিপ গদ্দিনাসীন পীর জিন্দা পীর সে কি করছে পাগড়ি পরাচ্ছে কাকে অটল বিহারী বাজপাই কাফের কি চোরে চোরে মাস্তুত ভাই এরা মুশরেক চোর ওরা মুশরেক চোর ওরাও কাফের চোর এই হচ্ছে অবস্থা আসুন কলায়ুশরেক বেবাদত রব্বি হাত ভালো আমল করলে শিরিক চলবে না ভালো আমল আমি গরিব মিসকিনকে খাওয়াবো মন্দিরে গিয়ে ওখানে শিরিক হচ্ছে না তা চলবে কলায়ুশরেক বেবাদত রব্বি হাদা মাজারে গিয়ে জবাই করবেন পীরের সন্তুষ্টির জন্য আর গরিব মিসকিনকে খাওয়ার মাধ্যমে আমি আমল সলে করব নেকি করব চলবে না আমল করতে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আর আল্লাহর সাথে কাউকে শরিক করা চলবে সন্তুষ্টি আল্লাহর আল্লাহ রেজামন্দির জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে পাওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য নেক আমল করতে হবে খালি আমাল আমালান সলেহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি আহাদা এখানে যে শির্কের কথা বলা হয়েছে সে শির্ক হচ্ছে ব্যাপক আর শির্ক হচ্ছে দুই প্রকার ছোট শির্ক আর বড় শিরিক তাহলে আমল ভালো করলে কি করতে হবে না আল্লাহর সাথে শির করতে হবে না বড় শির্ক করতে হবে না আর ছোট শির্ক করতে হবে না এইভাবে লেখক এই আয়াতটিকে রিয়া মানে লৌকিকতার ক্ষেত্রে পেশ করেছেন তার লোক দেখানো কোনো কাজ যদি করে ধরেন নামাজ পড়ছে একটি লোক হাদিস যেহেতু নামাজের উদাহরণ দিয়ে আসছে সেই জন্য অতিরিক্ত কথা ওই হাদিসটি ওইখানেই বলবো উদাহরণ দিয়ে যে নামাজ এরকম যদি লোক দেখানো নামাজ পড়ে তাহলে সেই নামাজের অবস্থা কি হবে কবুল হবে না হবে না কথাটি পরে বলবো আসি হাদিসের দিকে ওয়ান আবি হরাইরাতা মারফুয়ান আবু হরে রাজি আল্লাহ তাআলা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হতে মারফু মানে নবী সাল্লামের হাদিস কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ বলছেন মানে হাদিসে কুদসি আল্লাহর নবী বলছেন যে মহান আল্লাহ ইরশাদ করেছেন আনা আগনা সোরাকায় আনিস কথাটি কোরআনে নেই নবী হাদিস কিন্তু মহান আল্লাহ বলছেন এই কথা যেহেতু বলা হয়েছে এই এর নাম হচ্ছে হাদিসে অদুষী আনা আগানা সোরাকায় আনিস শির্ক আমি শির্ক হতে সমস্ত পার্টনার বা অংশীদার চাইতে কি হ্যাঁ কি আগ্রা মানে হচ্ছে সম্পর্ক ছন্দ কায় না বেপরোয়া অধিক বেপরোয়া কেন পার্টনারেরা অত বেপরোয়া হয় না পার্টনার মানে একটু পরোয়া করতে হবে যদি আপনার কোন কোম্পানিতে শেয়ার থাকে তো সেই কোম্পানি লস খাক আপনি চাইবেন কি না সবসময় আপনার একটা চিন্তা আছে যে কোম্পানিটা যাতে করে লস না খায় কোম্পানি যাতে করে লস না খায় যদি লস খেয়ে যায় ইসলামী ব্যাংকে যদি টাকা জমা রাখেন বা যে কোনো ব্যাংকে যদি টাকা জমা রাখেন আপনি কি চাইবেন যে ব্যাংকটা একবারে ফকির হয়ে যায় হ্যাঁ চাইবেন না কোনো সময় কারণ গেলে আপনার টাকা দিতে পারবেন হয়তো লস খরম হয়ে আছে কারণ আপনার ওতে ফিক্সড ডিপোজিট আছে অথবা আপনার যে কোনো ডিপোজিট সেভিংস হোক কারেন্ট হোক কোনো ডিপোজিট আছে তাহলে যত শরিক দুনিয়াতে আছে কেউ বেপরোয়া নয় চিন্তা করে যে আমার শরিকরা সবাই উন্নতি করুক আমি উন্নতি করব ওরা উন্নতি করবে একসাথে উন্নতিটা কি কারণ সবার একের উন্নতি অপরের সাথে জড়িত আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি শরিক করা হয় তো আল্লাহ রব্বুল আলমিন বেপরোয়া কোন পরোয়া করেন না অমুখপেক্ষ আল্লাহ এইরকম এবাদতের পরোয়া করেন না যে এবাদতে আল্লাহর সাথে শরিক করা হয় আল্লাহ রবুল আলমিন একমাত্র এবাদতের হকদার কিন্তু আল্লাহ রবুল আলমের সাথে জিলানিকে চিষ্টিকে অমুককে তমুককে আপনি শরিক করলেন আল্লাহ রবুল আলমিন এই রকমের আমল থেকে বেপরোয়া শরিক যদি থাকে কোনো এবাদতে তাহলে সেই এবাদতের আল্লাহ রবুল আলমিন ধার ধারেন না সে এবাদত গ্রহণ করেন না এবাদত বন্দীতে কেউ শিরিক করলে তার সাথে আমার কোনো অংশ নেই মান আমেল আমালান সুতরাং কোন ব্যক্তি যদি কোনো আমল করে নামাজ পড়লো রোজা রাখলো জাকাত দিল দান খায়রাত করলো আশরাকা মাইয়া ফিহে গাইরি এবং তাতে আমার সাথে অন্যকে শরিক করলো পার্টনার করে দিল তারা তহু অশিরকাহ তাহলে সেই ব্যক্তিকে আমি ত্যাগ করি সে আমার বান্দা নয় মুশরেক অশিরকাহ তার শিরকে ও ছেড়ে দিই আমি সে আমলও আমি কবুল করি না আর সেই ব্যক্তিকে আমি কবুল করি না সেই ব্যক্তির এবাদত বন্ধেই কবুল করি না রাহু মুসলিম মুসলিম শরীফের রেওয়ায়াত আরেকটি হাদিস আবু সাইদ খুদির রাজি আল্লাহ বর্ণনা করেছেন মারফুয়ান নবী করিম সাল্লাম হতে কি বেরকম আলাইকুম মাসিহিদ দাজ্জাল আমি কি তোমাদেরকে বলে দেব যে বেশি আশঙ্কাজনক কার থেকেও দাজ্জাল চাইতো মাসিহিদ দাজ্জাল যে বস্তুকে আমি ভয় করি সে সম্পর্কে তোমাদেরকে বলে দেব কি নবী করিম বলছেন কি বেশি ভয়ঙ্কর দাজ্জাল চাইতে কালু বালা ইয়া রাসুল আল্লাহ সাহাবারা বলেন অবশ্যই বলে দেন হে আল্লাহ রসুল নবী বলেন আশিরকুল খাফি গোপনীয় শির্ক গোপনীয় শির্ক ছোট শিরকে গোপনীয় শির্ক বলা হয় আবার বড় শির্ক যদি ভিতরে লুকানো থাকে মুনাফেকের শির্ক যেটি সেটি বড় শির্ক হলেও সেটিকে শিরকে খাফি বলা হয় এই জন্য শির্কের কোন কোন অলামা তিন ভাগ করেছেন সিরকে আকবর সিরকে আসগার সিরকে খাফি আবার কেউ কেউ বলছেন না সিরকে খাফি তৃতীয় প্রকার বয়ান করা দরকার নাই সিরকে আকবর আসকার বড় এবং ছোট সির আর সিরকে খাফি মানে গোপনীয় সির দুটোতেই থাকতে পারে এর আগে সির সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিস্তারিত আলোচনা একদিন করেছি ছোট শির্ক গোপনীয় হয় ভিতরে প্রকাশ করছেন না ভিতরে আপনার মনে আছে ওই সির যে আপনি বাহ্যিক নামাজ তো পড়ছেন বাহ্যিক দান তো করলেন কিন্তু মনে আছে যে লোকজন আমাকে দেখুক বলুক যে লোকটা বড় দাতা বলুক যে সত্যি লোকটা নামাজি আর আমার প্রশংসা করুক বা আমার দুনিয়ার কোন উদ্দেশ্য হাসিল হোক এ উদ্দেশ্যে নামাজ পড়ছেন আপনি তাহলে অন্তরে যে গোপনীয় আছে শির্ক সেই জন্য এই শিরকে শিরকে হাফি বলা হয় ছোট শির করলেও আর বড় শির্ক যার আল্লাহ পরকালে বিশ্বাস নেই তারপরে শুধু মিছামিছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে একজন অমুসলিম এসে বলছে ইসলামী সেন্টারে যে আমি মুসলমান হব অন্তরে বিশ্বাস নেই ইসলাম সম্পর্কে কিছু চর্চাও করেনি পড়াশোনা করেনি কিছুই জানে না কিন্তু সে মুসলমান হবে আর বিশ্বাসও নেই কিন্তু মুসলমান কি জন্য হবে হয়তো কেউ তাকে ভুল কথা বলেছে ভুল কথা বলেছে যে প্রলোভন দেওয়া জায়জ নাই যে তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে আমি পাঁচ হাজার রিয়েল দেবো হয়তো কফিল জাহেল মূর্খ বলতে পারে মূর্খামি করে পয়সা দিয়ে কাউকে মুসলমান করানো জায়জ নাই এটি খ্রিস্টানদের কাজ কারণ খ্রিস্টানদের সংখ্যা বাড়াইলে হইলো আর আমরা সংখ্যার কোনো মূল্য নেই আমাদের কাছে দেখুন আজকে সারা বিশ্বে মুসলিমের কত সংখ্যা কিন্তু নবী বলেছেন গোসাউন কাগজ আইসাইল বন্যার ফেনার মতো অবস্থা কোন অস্তিত্ব নেই মুসলমানদের কোন ওজন নেই তো এইরকম অবাঞ্ছিত মুসলমান আমরা চাই না আমরা চাই অল্প হলেও খাঁটি মুসলমান সলিড মুসলমান হোক দাদা বুঝতে পেরেছেন সুতরাং যে হালত অজ্ঞতা যে কাউকে পয়সার প্রলোভন দিয়ে অথবা প্রমোশন অথবা প্রলোভন দেয়নি কিন্তু সে আশা করছে যে আমার মালিক খুব ভালো মানুষ যদি আমি মুসলমান হয়ে যায় তাহলে আমাকে প্রমোশন দেবে বেতন বাড়িয়ে দেবে আর আমি হয়তো লেবার আছি আমেল হয়ে আছি লেবার আমাকে হয়তো ফোরম্যান বানিয়ে দিবে কি সুপারভাইজার মুশরে সুপারভাইজার বানাই দেবে এইরকম আশাতে মুসলমান হইতে চলে এসেছে তাহলে এই যে ভিতরে তার সিরিক গোপনীয় আছে আর ওপরে এসে কালেমা এলা মোহাম্মদ রসুল্লাহ পড়ে নিল আর নামাজ পড়তেও চলে গেল উজু করে আমাদের সাথে একে কি বলবো এ হচ্ছে মুনাফেক তাই না বড় মুনাফেক আর বড় মুনাফেকের যে শির্ক অন্তরে গোপনীয় আছে এ হচ্ছে শিরকে খাফি যদিও বড় শির্ক মানে আল্লাহ বিশ্বাসী নয় সে দেবী দেবতাতে বিশ্বাসী অথবা খ্রিস্টান হয়েছে তৃত্ববাদে বিশ্বাসী ঈসা আল ইসলাম আল্লাহর পুত্র তাতেই বিশ্বাসী ও ও বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস ছাড়েনি কুফরি বিশ্বাস ছাড়েনি সরস্বতীর বিশ্বাস ছাড়েনি কিন্তু সে দুনিয়ার লোভে কলিমা পড়েছে অন্তরে কুফরি লুকানো শির্ক লুকানো আছে সরস্বতী আর দেবী দেবতা সব লুকানো আছে তাহলে এর নাম হচ্ছে শিরকে খাফি যদিও বড় শির্ক বুঝতে পারলেন তাহলে শির্ক বড় শির্ক আর ছোট শির্ক আর যেটি শিরকে খাফি গোপনীয় শির্ক সেটি ছোট শির্ক হতে পারে আর বড় শির্কের অন্তর্ভুক্ত হতে পারে নবী কাইসাল বললেন যে দাজ্জাল চাইতেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আর শিরকুল খাফি গোপনীয় শির্ক গোপনীয় শির্কের একটি উদাহরণ দিলেন নবী করিমসাল্লাম কি ইয়াকুমুর রাজল ফাইসাল্লি একজন মানুষ নামাজ পড়তে দাঁড়ালো নামাজ পড়তে দাঁড়ালো মসজিদে গেল ফাইসাল্লি ফাইজাইয়ানো সলাতাহ লেমা ইয়ারা মিন নাজরে রাজলিন আর নামাজ হঠাৎ করে বেশ সুন্দর করে নামাজ পড়া শুরু করলো সাধারণত এত সুন্দর করে নামাজ পড়ে না কিন্তু সুন্দর করে একেবারে সাজিয়ে নামাজ পড়া শুরু করলো কেন একজন মানুষকে দেখছে যে আমার দিকে তাকাচ্ছে ভালো করে ফলো করছে যে কেমন করে নামাজ পড়ে আপনার মালিক হ্যাঁ, বা কোনো আলেম বা আপনার আব্বা অথবা আপনার শ্বশুর মাসায় নতুন বিয়ে করার জন্য বউ দেখতে গিয়েছেন আর নামাজের রক্ত হয়ে গেছে জীবনে নামাজ পড়েনি আর মসজিদে ঢুকে গেছেন নামাজ পড়তে জীবনে নামাজ পড়েনি আর নামাজের ধারও ধারেন না কিন্তু বিয়ে করতেই হবে এই পরিবার এই মেয়েটিকে নিয়ে যেতেই হবে আর আপনার যে হব শ্বশুর সে দেখছে যে ধার্মিক লোক দেখছে যে নামাজ পড়ে কিনা বেনামাজি লোকের তো দেখলে অনেক সময় বোঝা যায় যে এই নতুন নামাজ আপনি নামাজকে যথাযথ খুব চালাক চতুর এদিক সেদিক তাকাচ্ছেন না কারণ যারা চালাক নয় একটু জাহেল মূর্খ আর প্রথম নামাজ পড়ে তারা তো তাল পায় না যে কি করবে তাকাবে আরে এরকম নামাজ পড়ে মুসলমান মুসলমান বলছি না যে নতুন মুসলমান জন্মগত মুসলমান ৩০ বছর বয়স হয়ে গেছে আর শ্বশুর বাড়ি গিয়ে চান নামাজ পড়তে দাঁড়িয়েছে কারণ কয়ের কোনটাতে রাকাত হয় না হয় তাই তো জানে না তো দেখছে যে কি করছে না করছে ডানে একবার দেখছে বাম দিকে দেখছে দেখে কাজ করছে এ কিন্তু চালাক যে একে শ্বশুর করতে হবে আর এর মেয়েকে নিয়ে যেতেই হবে আর লোক তো নামাজি তো আর বেনামাজি কে মেয়ে দেবে না তখন কি করলো নামাজকে সুন্দর সেজদায় পড়ে গেল তো গেল লম্বা সেজদা হ্যাঁ আমার দোয়া করতে শুরু করেছে লম্বা দোয়া ভালো ধার্মিক ছেলে তখন নামাজি আপনার যে হব শ্বশুর দাড়িওয়ালা মানুষ দেখছে যে আমার দাড়ি না থাকলে কি হবে অনেক দাড়িওয়ালার চাইতে নামাজ সুন্দর অনেক দাড়িওয়ালার চাইতে নামাজ সুন্দর ধোকা খেয়ে গেল আপনার সুন্দর নামাজ দেখে ধোকা খেয়ে গেল কারণ অনেকে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই নামাজ পড়তে জানেন আর আপনাকে দেখছে যে তো নামাজই ছেলে এত ভালো করে নামাজ পড়ে ধোকা খেয়ে যাবে তখন বলবে যাক দাড়িটা রেখে নেবে পরে ছেলে যখন নামাজি তখন মেয়ে দিয়ে দি দাড়িটা ধীরে ধীরে রেখে নেবে কত বড় ধোকা দিয়ে দিলেন দুনিয়া হাসিল করার জন্য সুন্দর করে নামাজ পড়লেন এই হচ্ছে সিরকে খাফি সিরকে খাফি নবী করিম বলে যে দাঁত জালের চাইতেও ভয়ঙ্কর মারাত্মক দাঁত জাল ইমান লুটে নিবে কিন্তু খাঁটি মমিনের ইমানকে লুটতে পারবে না আর এই সিরকে খাফি জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে যেই নামাজ পড়ছেন আর লোক দেখা নামাজ পড়ছেন গেল নামাজ গেল নামাজ রাহু আহমদ হাদিসটি মুসনাদ আহমদের এখন এই নামাজ সম্পর্কে লৌকিকতা লোক দেখানো নামাজ সম্পর্কে দুইটি উদাহরণ দিই একটি উদাহরণ হচ্ছে আর দুইটিতে পার্থক্য আছে একটি উদাহরণ হচ্ছে যে একজন লোক শুরুতে নামাজ যখন শুরু করেছিল আরম্ভ করেছিল তখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ শুরু করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ শুরু করেছে কিন্তু মধ্যখানে টের পাচ্ছে যে আশেপাশে আমাকে কেউ অবলোকন করছে দেখছে তখন নামাজটা সুন্দর করা শুরু করলো সেজদা সুন্দর করা শুরু করলো রুকুকে সুন্দর করা শুরু করলো আর ভালো করে দোয়া করা শুরু করলো এইরকম নামাজ পড়া শুরু করলাম এই একরকমের নামাজ এই সম্পর্কে কি বলবেন এর নামাজ সম্পর্কে এর নামাজ সম্পর্কে কি হুকুম হবে রিয়া আছে কিন্তু এর অতীতের সমস্ত আমল ধ্বংস হবে না এই নামাজটি শুধু ধ্বংস হবে এই নামাজটি শুধু ধ্বংস হবে এই নামাজটি শুধু ধ্বংস হবে কারণ প্রথম থেকে প্রথম থেকে তার অন্তর ভালোই ছিল কিন্তু এখানে এসে সিরিক ঢুকিয়ে দিল শায়তান তার মধ্যে তাহলে এই নামাজটি যাতে লৌকিকতা ঢুকলো সেই নামাজটি নষ্ট হয়ে গেল পক্ষান্তরে একজন লোক আর একটি উদাহরণ দিই বেনামাজি আগে যেমন বললাম বেনামাজি নামাজ টামাজ পড়ে না কিন্তু নামাজ পড়তে গেল কি জন্য কোন লোককে খুশি করার জন্য নামাজ পড়তো না কিন্তু নামাজ পড়তে গেল কি জন্য লোককে খুশি করার জন্য তাহলে তার নামাজ পড়তে যাওয়া আল্লাহর জন্য নয় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজটি কার জন্য গাইরুল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য সুতরাং এটি বড় শির ছোট শির কার থাকলো না আর আগেরটি যেটি মধ্যখানে লৌকিকতা চলে এসেছিল আগে নামাজটা শুরু করেছে আল্লাহর জন্য কিন্তু মধ্যখানে একটু লোক দেখানোর নিয়ত চলে এসেছিল সেটি ছোট শিল্প সেটি আজগার আর দ্বিতীয়টি যেটি প্রথম থেকে নামাজ শুরু করলো মানুষকে দেখানোর জন্য সেটি বড় শির কারণ পুরো নামাজটি কার জন্য হইল গাইরুল্লাহ জন্য আল্লাহর জন্য হইল না আল্লাহ ছাড়া অন্যের জন্য মানুষের জন্য হইল সুতরাং বড় শির করে ফেললো তাই বড় শির করলে কি হয় অতীতের আমল ধ্বংস হয়ে যায় লাইন আশরাক তা লায়াহ বাতান না লোক সমস্ত আমল তোমার ধ্বংস হয়ে যাবে সাবধান এ সম্পর্কে রিয়া লৌকিকতা সম্পর্কে ওলামারা বলেছেন লৌকিকতা দুই প্রকার রিয়াকারী দুই প্রকার একটি হচ্ছে বড় যেটি কুফুর বা বড় শির কুফুর বড় কুফুরি বড় শির আর আরেকটি হচ্ছে ছোট শির্ক আর ছোট শির্ক মানে ফাঁসে কাজ ওই আমলটি ধ্বংস হলো মানে ফাঁসে খোলো সে কাফের মশে খোলো মুসলমানই থাকলো মধ্যখানে লৌকিকতা চলে আসলো তাহলে ছোট সিরিক করলো আর ছোট শির করলে কাবিরা গোনা হয় কাবিরা গোনা করলে ফাঁসে হয় ফাঁসে হলে মুসলমান থাকে তাহলে মুসলিম প্লাস সেই ব্যক্তি গুনাগার ফাঁসে কিন্তু সে মুসলিম বড় ধরনের রিয়াকারী কেমন যেমন মোনাফেকদের রিয়াকারী মোনাফেকদের লোক দেখানো কাজ নবী করিম জামানায় মোদি নাই যখন কিছু মুশরেকরা দেখলো যে ইসলাম তো বড় শক্তিশালী হয়েই গেল আর মোহাম্মদ আর পারা যাবে না মুসলমানদেরকে আর পারা যাবে না ঠেকানো যাবে না তাহলে কি করতে হবে মুসলমান নামে মাত্র মুসলমান হয়ে গিয়ে তাদের ভিতরে ঢুকে তাদের ভিতরের খোঁজ খবর না আর ভিতরে ঢুকে ক্ষতি করো এদের নেতা কে ছিল জানেন আবদুল্লাহ বিন ওবাই ইবনে সলুল ইবনে ওবাই তার নাম আবদুল্লাহ না বলে উচিত নামটি ছিল আবদুল্লাহ কিন্তু সে মুশরেকদের রাইসুল মোনাফেক মোনাফেকদের নেতা ছিল রাইসুল মোনাফেকি জাহান নামে মোনাফেকদের নেতৃত্ব তার ইন্নাল মোনাফেকিনা আল্লাহ উপরে বলছেন নিশ্চয়ই মোনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে এবং তাদের কোনো সাহায্যকারী পাবে না ওয়ালান তাজেদ নাসিরা তো মুনাফেকদের এই সর্দার নেতা ছিল মদিনায় ইবনে ওবাই এরা কিন্তু নামাজ পড়তো এরা নামাজ পড়তো এরা ভালো কথা বলতো কিন্তু অন্তরে ইমানের গন্ধ পর্যন্ত ছিল না ইমান ইসলামের লেস পর্যন্ত অন্তরে ছিল না বিশ্বাসী ছিল না না আল্লাহ না পরকালে না রাসুলে না কিতাবে কোনো কিছুতে বিশ্বাস ছিল না তাদের বরং ইসলামের ঘোর শত্রু তারা ছিল এইরকম যদি কোনো নাস্তিক থাকে নাস্তিকতা রাশিয়া থেকে পড়ে নাস্তিকতা নিয়ে এসছে পশ্চিমা দেশ থেকে পড়ে এসছে আর কমিউনিজম নিয়ে এসছে অথবা নিয়ে এসছে অন্য কোন ইজম আর ইসলাম অচল কোরআন অচল কিন্তু মুসলিম দেশে বাস করার জন্য প্রকাশ করতে পারে না আর ভোটে দাঁড়িয়েছে এখন ভোট নিতে হবে মুসলিমদের কাছে সুতরাং মাঝে মাঝে গিয়ে মসজিদে নামাজ পড়ে দিল যখন নামাজের সময় হয়ে গেল তখন টুপি লাগে টুপি পাঞ্জাবি লাগে মসজিদে ঢুকে পড়লাম লোকজন ধোকা খেয়ে গেল নামাজ পড়ে তো আমাদের নেতা কিন্তু অন্তরে আছে তার নাস্তিকতা কুফুরি ঢুকা আছে ইসলাম বিদ্বেষ তো এরা হলো বড় রিয়াকার বড় লৌকিকতা এদের মধ্যে আছে এটি হচ্ছে রিয়াল মোনাফেকিন মুনাফেকদের লৌকিকতা যাদের সম্পর্কে আল্লাহ রবাহ কোরআনে কারিমে একটি আয়াত সাদ করেছেন ইন্নাল মোনাফেকিনা আল্লাহ নিশ্চয় মুনাফেকরা কি করে আল্লাহকে প্রতারিত করে আল্লাহকে ধোকা দিতে চায় নামাজ পড়ে মুসলমানদেরকে দেখানোর জন্য আল্লাহকে কি ধোকা দিতে পারবে আল্লাহ তো জানছেন অন্তরের কথা যে কি জন্য নামাজ পড়ছো ভোট নেওয়ার জন্য নামাজ পড়ছো মুসলমানদেরকে খুশি করার জন্য নামাজ পড়ছো কি জন্য নেতৃত্ব নেওয়ার জন্য নামাজ পড়তো না কিন্তু গ্রামের সে মাতাপুর হবে মালিক হবে গ্রামে সে মসজিদের মুতাল্লি হবে সেই জন্য নামাজ পড়ছে সে গ্রামে সর্দার হবে সেই জন্য নামাজ পড়ছে সে ইন্নাল মুনাফে আল্লাহ আল্লাহকে ধোকা দিতে চায় আল্লাহ তাদের ধোকার প্রতিদান দেবেন তাদেরকে শাস্তি দেবেন নামাজে তারা দাঁড়ালে বড় অলসতার সাথে গাফিলতির সাথে দাঁড়ায় আর লোক দেখানো নামাজ পড়ে ওয়ালায়াজ করুন আল্লাহ ইল্লা কালিলা এখানে আল্লাহ বলেছেন রিয়া রিয়ার কথা আল্লাহ বলেছেন লোককে দেখাতে চাই যে আমরা নামাজ পড়ি লোকজনকে দেখাতে চাই যে আমরা নামাজ পড়ি এই রিয়া হচ্ছে বড় রিয়া এবং বড় সিরকিটি আর ভিতরে কুফরি তার গোপনে গোপনে রয়েছে সেই জন্য সেই ব্যক্তি বড় মুশরেক বড় কাফের পক্ষান্তরে দ্বিতীয় প্রকারের রিয়া হচ্ছে যে একজন মুসলিম নারী অথবা পুরুষ মুসলিম নামাজ শুরু করেছে আর মধ্যখানে তার মধ্যে রিয়া ঢুকেছে আসলে মুসলিম আল্লাহ পরকারে সবকিছুতে বিশ্বাস আছে কিন্তু তার মধ্যে লোক দেখানো একটু নিয়ত ঢুকে গেছে শয়তান ঢুকিয়ে দিয়েছে তাহলে এই হচ্ছে সিরকে খাফি এ হচ্ছে সিরকে আসগার ছোট সির্ক হচ্ছে ছোট সির্ক তো ছোট সির্ক থেকেও তবা করতে হবে বড় সির্ক থেকে তবা করতে হবে এবং আল্লাহ রবুল আলমের কাছে এখলাস কামনা করতে হবে যে আল্লাহ আমাদের কথায় কাজে এখলাস দান করো নিষ্ঠা দান করো এবং শির্ক মুক্ত করো যতক্ষণ পর্যন্ত মানুষ শির্ক মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত নাজাদ পাবে না ছোট শির্ক হলেও ছোট শির্ক হলেও মনে রাখবেন যে গোনার দিক দিয়ে অন্যান্য কাবিরা গোনার চাইতে বড় গোনা কারণ তার নাম যে শির্ক তার নাম যে শির্ক সুতরাং জেনা হ্যাঁ মদপান খুন করা হ্যাঁ, সুদ খাওয়া ঘুষ খাওয়া এসব চাইতে বড় গোনা হচ্ছে লোক দেখানো নামাজ পড়া লোক দেখানো রোজা রাখা লোক দেখানো জাকাত দেওয়া লোক দেখানো দান খায়রাত করা লোক দেখানো ওয়াজ মহফিলে চাঁদা দেওয়া লোক দেখানো কাজ এগুলি হচ্ছে সমস্ত কাবিরা গোনাগুলির মধ্যে বড় গুণা কারণ তার নাম হচ্ছে শির্ক যদিও শিরকে আসগার ছোট শির্ক সুতরাং শির্ক মুক্ত হইতে হবে আল্লাহ রাবুল আলম বলছেন আমানু আলম যারা ইমান নিয়ে এসেছে এবং শির্কের সংমিশ্রণ করেনি এখানে জুল মানে শির্ক নবী নবীলাম তফসির করেছেন শির্কের সংমিশ্রণ নেই মানে ছোট শির্ক নেই মাসাল্লাহ আপনার নামাজ খাঁটি নামাজ রোজা খাঁটি রোজা জাকাত দান খায়াত খাঁটি আপনার সবকিছু আপনার নির্ভেজাল একবার নিখুঁত তাহলে তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হৃদায়ত প্রাপ্ত সঠিক পথে রয়েছে সুতরাং আমাদেরকে ছোট শির্ক থেকে বাঁচতে হবে বড় শির্ক থেকে বাঁচতে হবে ছোট শির্কের অনেক প্রকরণ রয়েছে লৌকিকতা লোক দেখানো কাজ এটি একটি ছোট শির্ক ছোট শির্ক হচ্ছে তাবিজ বাঁধা ছোট শির্ক হচ্ছে বালা বালা লাগানো হাতে ছোট শির্ক হচ্ছে কোমরে বা কোথাও সুতা বাঁধা বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য ছোট শির্ক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কসম করা শপথ করা মায়ের বাবার রিজিকের ছেলের ছেলের গায়ে হাত দিয়ে স্বামী স্বামীর গায়ে হাত দিয়ে মহিলারা আমার দেশে কসম করে আমি স্বামীকে ছুঁয়ে বলছি হ্যাঁ এগুলো হচ্ছে শির্ক কাবিরা গোনা চুরি করা ডাকাতি করা জেনা করা এইসব চাইতে বড় গুণা জি মানে হালাফা বেগাইল্লাহে আল্লাহ অন্য যে কসম করলো হলফ করলো সে কি করলো শিরিক করলো কেউ যদি সংবিধানে শপথ করে সংবিধানের কসম করছি আমি এই সংবিধানে হাত দিয়ে আমি কসম করছি সংবিধানের শপথ করছি শির্ক জি আল্লাহ শপথ করতে হবে মানকান হালেফান ফালিয়াহিল্লাহ নবী সাল বলছেন যে ব্যক্তি কসম করবে সে যেন একমাত্র আল্লাহর কসম করে সুতরাং আল্লাহ ছাড়া অন্যের কসম করা শপথ করা জায়েজ নয় আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে জন্য কামলের আমলের দান করেন আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করেন আমি